এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহের বাণী এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহের বাণী মাগো এমন দেশে জন্ম দিয়ে মাগো এমন দেশে জন্ম দিয়ে করেছো আমায় চিরঋণী এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার বাণী এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার বাণী এই টেকনাফ থেকে ওইতে তুলিয়া ঘুমিয়ে আছে কত লিয়া উলিয়া টেকনাফ থেকে ওইতে তুলিয়া ঘুমিয়ে আছে কত উলিয়া উলিয়া তাদের পর সেই দেশের মাটি তাদের পর সেই দেশের মাটি সোনার চেয়ে খাটি হলো জানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহেরবানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহেরবানি এই সোনার দেশে ফলে সোনালি ফসল চাষির মুখের হাসি দেখি যে আসল সোনার দেশে ফলে সোনালি ফসল চাষির মুখের হাসি দেখি যে আসল সেই হাসিতেই হাসে বাংলার মুখ সেই হাসিতেই হাসে বাংলার মুখ হাসে খেয়ার মাঝি নদীর পানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহের বাণী এই সবুজ শ্যাম শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহেরবানি ওই ঘন সবুজের মাঝে লাল বৃত্ত দিন বদলের তরে ডাকে নিত্য ঘন সবুজের মাঝে লাল বৃত্ত দিন বদলের তরে ডাকে নিত্য আমরাই আগামীর সম্ভাবনা আমরাই আগামীর সম্ভাবনা নবান্নেরই নবরত্ন মানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার বাণী এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার বাণী মাগো এমন দেশে জন্ম দিয়ে মাগো এমন দেশ সে জন্ম দিয়ে করেছ আমায় চিরঋণী এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহেরবানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহেরবানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার মেহেরবানি এই সবুজ শ্যামল বন বনানি যেন ভুবন মাঝে খোদার খোদার মেহেরবানী